দুনিয়ার ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কেউ চাই না আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানি করলে গোনার কাজ করলে যে কোনো গোনা শিরিকের গোনা করেন বিদাতের গোনা করেন আপনি ফরজ ছাড়ার গোনা করেন আর হারাম নাজাইজ কাজ করার গোনা করেন গোনা করলে তার কুপ্রভাব হচ্ছে যে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ধস নেমে আসতে পারে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে ভালো করে মনে রাখেন এটা হচ্ছে আসল সাধারণ লোকদের জন্য এর ভিন্ন দুটো জাতি আছে এই দুটো কথা বা দুটো জাতির কথা না বললে কথা অসম্পূর্ণ থাকবে তখন আপনার মনে প্রশ্ন জাগবে যে তাদের ওপর কেন বালা মুসিবত এসেছিল নবী রসুলদের বালা মুসিবত এসেছিল না আসেনি এসেছিল না আসেনি নবী করিম সাল্লাহামকে বাড়ি থেকে তাড়িয়েছে তাড়িয়েছে না তাড়েনি খুন করার জন্য বাড়ি ঘেরাও করে আছে আল্লাহ বের করে নিয়ে গেছে আল্লাহ নবীর হেফাজত করলেন যেহেতু আল্লাহ নবী এবং তিনি সবচাইতে সৎ হ্যাঁ সবচাইতে বড় আল্লাহ ফকরাবুল আলমিন খলিল তাই না আল্লাহ হেফাজত করেছে কিন্তু আপনি যদি না ফারমান হন আর আপনার বাড়ি যদি দুশ্মন ঘেরাও করে বা আপনাকে যদি বাড়ি থেকে দেশ থেকে তাড়াতে চাই তো আপনার রক্ষা কে করে আপনার হেফাজত কে করে বলুন তো দেখি বুঝতে পারছেন না পারছেন না জি হ্যাঁ <clears throat> তো নবী রসুলগণের ওপর বালা মুসিবত এসেছে না আসে নাই এব্রাহিম আলাইসালামের বালা মুসিবত আসেনি আগুনে ফেলেনি হ্যাঁ আর কত রকমের জুলম অত্যাচার দেশ থেকে তাড়িয়ে দাও এরা থেকে বাপই তাড়িয়ে দিল বাপ বলছে তুই বাড়ি থেকে বাড়া যা বাড়িতে রাখবো না মেসরে সামদেশে হিজরত করে চলে গেলেন তিনি তো বলছিলাম যে নবী রসুলদের ওপর বালা মুসিবত এসেছে তো ওরা আবার কোন গুণা করেছে এর উত্তর কি হবে কে উত্তরটা দিতে পারে হ্যাঁ কিসের ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা ছাড়াও আর একটা আছে জি কারণ নবী রসুলগণের ইমান আল্লাহ জানেন যে এরা সবচেয়ে উচ্চ মানের ইমানের হ্যাঁ ধৈর্যের হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ধৈর্য তাদের যথেষ্ট আছে অধৈর্য কোন হ্যাঁ শিক্ষণের বিষয় ঠিক আছে এগুলো সব আছে তারপরে আরেকটা আছে ওইটা বেশি গুরুত্বপূর্ণ নবীদের ক্ষেত্রে জি হ্যাঁ ইসলাম প্রচার ইসলাম প্রচারের সাথে কিছু হ্যাঁ হ্যাঁ হকের দাওয়াত দেওয়ার কারণে এসেছে কিন্তু বালা মুসিবত আসলো কেন আল্লাহ তো রাজি নবীর ওপর হ্যাঁ আল্লাহ তো রাজি ঠিক কিনা তারপরে বালা মুসিবত কেন আসলো জি নবীলামের দাঁত মোবারক শহীদ হয় নাই নবীলামের মাথা বহুদে জখম হয়নি নবী করিম সাল্লাহ আলি ইসলামকে তাইফের কাফের মারে নাই হ্যাঁ রক্তে রক্তিত করেনি বালা মুসিবত এসেছে তো তার আবার পাপের কি কুফল ছিল বা কুপ্রভাব ছিল তিনি পাপ করেন নাই কি বলবেন জি মর্যাদা উঁচা করার জন্য না অত দূরে পৌঁছেছেন না আল্লাহ পাক রব্বুল আলমিন নেক লোকদের ভালো মানুষদের ওপর কিছু বিপদ আপদ দিয়ে বালা মুসিবত দিয়ে কি করতে চান তাদের মর্যাদা উঁচা করতে চান জি তাদেরকে আরো ওপরে উঠাতে চান জি এটা হচ্ছে দ্বারা দারাজাত মর্যাদা উঁচা করতে চান বুঝা গেছে যার কোনো গোনা নেই তার উপর বালা মুসিবত আসলে কি হয় মর্যাদা উঁচা হয় মর্যাদা অনেক উঁচা হয় মর্যাদা যাদের কোনো গুণা নেই মমিন ভালো মানুষ পাঁচ অক্ট নামাজ পড়েন কোন ত্রুটি করেন না দিনে দেখতে পাচ্ছেন না যে আমি কোনো কাবিরা গোনা করলাম হয়তো ছোটখাটো ভুল ভ্রান্তি হতে পারে সাগিরা কিন্তু কোন কাবিরা গোনা না পাঁচ অক্ত নামাজ ছেড়েছেন জামাত সহকারে পাঁচ অক্ত নামাজ পড়েছেন কোন হারাম কাবিরা গোনা করেন হারাম খান হারাম কথা বলেন তাও না তারপরেও অ্যাক্সিডেন্ট হয়েছে টাকা চুরি হয়ে গেছে ছিনতাই হয়েছে অথবা গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয় না হয় না হয় না হয় না হয় না কি নামাজি মানুষ অসুখ হয় না হ্যাঁ অসুস্থ হয় না হয় বালা মুসিবত আসে না হয় নামাজি মানুষের ছেলে মেয়ে খারাপ হয় না হতে পারে কখনো কখনো হইতে পারে এটা আবার কেন হয় নবী রসুল ছাড়া বললাম এটা কেন হয় এটা আপনাকে জানতে হবে জি একটা হচ্ছে পরীক্ষার দিক আল্লাপাক পরীক্ষা করছেন পরীক্ষাটা কেমন কাঁচা ইট আর পাকা ইটের মতো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন একটা ইট যখন হ্যাঁ, ইটের কারখানায় বানানো হয় তখন কাঁচা থাকে ঠিক না কয়েকদিন পরে শুকিয়ে যায় শুকিয়ে গেলে একটু শক্ত হলো ঠিক না শক্ত যখন হইলো ওটাকে পুড়াই পুড়াইলে ওটার নাম কি হয়ে যায় পাকা ইট কাঁচা ইটটা কি হয়ে গেল পাকা ইট হয়ে গেল ওইটাকে বেশি করে পুড়িয়ে দিলে কি হয়ে যায় ঝামা হয়ে যায় জামা বেশি শক্ত না পাকা ইট শক্ত হ্যাঁ, বোঝা গেল না তাহলে যে ইট যত বেশি পুড়ে তত বেশি কি হয় শক্ত হয় তাহলে মমিন মুসলিম পাঁচ অক্ত নামাজি ফরজ অজেব আদায় করে হারাম নাজাইজ থেকেও বাঁচে শিরিকও করে না বিধাত করে না তারপরও বালা মুসিবত আসে তাহলে ওই যে ঝামাইটের মতো পাথরের মতো আরো সে ইমানের ওপর ইসলামের ওপর কি হয়ে যায় শক্ত হয়ে যায় অটল হয়ে যায় এটা হচ্ছে আল্লাহ পাক আলমিনের নেক লোকদেরকে কিছু বালা মুসিবত দিয়ে পরীক্ষা করার উদ্দেশ্য আর তার সাথে সাথে তাদেরও মর্যাদা উঁচা নবী রসুলগণের পরে তাদেরও মর্যাদা উঁচা করা হয় ছোটখাটো যে ভুল ভ্রান্তিগুলি হচ্ছে আপনি পাঁচ অক্ট নামাজি আর তারপরেও মাঝে মাঝে হয়তো ফিল্ম দেখে নিচ্ছেন একটু আল্লাহ ধাক্কা দিল সতর্ক হবেন যে আমি তো পাঁচ অক্ট নামাজ পড়ি আজকে ফজর নামাজ পড়ে বেরিয়েছি তারপরে কেন অ্যাক্সিডেন্ট করলো না রে একটা ভুল করেছি আমি মাঝে মাঝে ওই ইউটিউবে ফিল্ম দেখে নিই একটা ধাক্কা তখন বুঝতে পারলেন আপনার কিন্তু জ্ঞান খুলছে ইমানি চেতনা যেহেতু আপনার আছে হ্যাঁ আপনি আল্লাহকে ভয় করেন সুতরাং ওই ছোট ছোট যে গোনাগুলি হচ্ছে ছোট গোনা অনেকগুলি হলে সেগুলি বড় গোনা কাবিরা গোনাতে পরিণত হয়ে যায় এই কাবিরা গোনা থেকে ছোট গোনা জমা হয়ে হয়ে হয়ে যে কাবিরা গোনা হয়ে যাবে এটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আলমিন কি করেন এইরকম ধাক্কা দেন ধাক্কা দিয়ে যাতে করে আপনাকে মাক্কা পৌঁছানো সম্ভব হয় মানে ধাক্কা দেওয়ার পরে আপনার সংশোধন করা সম্ভব হয় আল্লাহ পাকে সব করেছেন কোরআন করিমে নজি মিনাল আদনা দুন আল আল্লাহম আল্লাহ বলছেন ওয়ালা নজি মিনাল আদনা যারা গুনা করে ভুল করে অন্যায় করে মানুষকে আমি এই দুনিয়ার কিছু আজাব দিয়ে থাকি আদনা মানে নিকটবর্তী আজাব পরকালের আজাবের আগের আজাব অথবা আদনা মানে হচ্ছে ছোট আজাব দিয়ে থাকি দুটোই তফসিল ছোট ছোট আল্লাপাক শাস্তি দেন একটু টেনশনে আছেন হ্যাঁ বসের তরফ থেকে সুপারভাইজার ভালো না টেনশনে আছেন বেতন পাচ্ছেন না বেতন আটকে গেছে কয়েক মাস টেনশন আছেন যে একজনের সাথে আপনার মনোমালিন্য হয়ে গেছে টেনশন আছেন অথবা শরীরটা অসুখ আছে ভালো না সর্দি কাশি ইত্যাদি এইরকম বিভিন্ন রকমের আল্লাহ পাক শাস্তি দেন দুনিয়ার শাস্তি দোনাল আজাবিল আকবর মহাশাস্তি বড় শাস্তি আসার আগে যাতে করে বড় শাস্তি আপনাকে গ্রাস না করে জাহান নামে না যেতে হয় কবরে যেন আপনার উপর আজাব না হয় মতের সময় যাতে করে আজাবের ফেরেস্ত আপনার জন্য নেমে না আসে আর আপনাকে এ কথা না বলে যে আইয়াত হে খবিস আত্মা হে নোংরা আত্মা হে হারামি লোক খবিস মানে কি হারামি না হ্যাঁ? তো হে খবিস আত্মা এজা এলা চলো বেরিয়ে চলো কোথায় তুমি আল্লাহর ক্রোধ গজবের দিকে বেরিয়ে চলো এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে চলো চলো তোমাকে নিয়ে যাচ্ছি তুমি বড় আসামি এই কথা যেন আপনাকে ফেরেস্তা না বলে মতের সময় সেজন্য দুনিয়াতে আল্লাহ পা কিছু হ্যাঁ, হালকা কিছু শাস্তি দিয়ে দিয়ে বড় আজাব থেকে বাঁচাতে চান আপনার আল্লাহ মঙ্গল চান না অমঙ্গল চান মঙ্গল চান তাহলে তাহলে মাঝে মধ্যে মমিনদের জীবনে নামাজিদের জীবনে আল্লাহ বিরুদের জীবনে যারা কাবিরা গোনা থেকে বেঁচে থাকেন সের বিরাত করেন তাদের জীবনে বালা মুসিবত আসলে কি হয় গোনার কাপফারা হয় গোনার কি হয় গোনা মোচন হয়ে যায় গোনার কাপফারা হয়ে যায় এই দুই শ্রেণীর কথা মনে রাখবেন যে হয় মর্যাদা উঁচা হয় ভালো মানুষের ওপর বালা মুসিবত আসলে আর না হলে কি হয় গোনা খাতা মাফ হয়ে যায় কিছু দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি চাইতে ভালো কবর জীবনের শাস্তি আর জাহান্নামের শাস্তি চাইতে দুনিয়ার কিছু ধাক্কা খাওয়া আর কষ্ট পাওয়া ভালো আল্লাহ বলছেন যে এই দুনিয়ার আজাব কেন দিই আমি আখেরাতের আজাবের আগে আল্লাহ কারণ এখনো সংশোধনের সময় আছে হতে পারে যে ফিরে আসবে ধাক্কা খেয়ে হতে পারে যে ফিরে আসবে